একের দুয়ের মধ্যে একের দুয়ের মধ্যে একে তার মানে আটের মধ্যে এক অর্থাৎ সাড়ে বারো পার্সেন্ট যদি একটা গুটি নিক্ষেপ করি যার ছয়টা তল আছে আন্দাজে নিক্ষেপ করলে সঠিক হওয়ার সম্ভাবনা ছয় ভাগের এক ভাগ এখন যদি এই সম্ভাব্যতার থিওরি প্রয়োগ করেন যে কেউ অনুমান করেছিল যেমন ধরেন পৃথিবীর আকৃতি কি আপনি দশটা চিন্তা করতে পারেন flat square rectangle triangular hexangular ইত্যাদি ইত্যাদি হয়তো গোলাকার যদি অনুমানের ভিত্তিতে করেন এটা গোলাকার সঠিক হওয়ার সম্ভাবনা দশ ভাগের এক ভাগ যদি কাউকে জিজ্ঞেস করেন চাঁদের আলো নিজস্ব আলো নাকি প্রতিফলিত আলো যদি সে অনুমান করে বলে সঠিক হওয়ার সম্ভাবনা দুইয়ের মধ্যে এক দুটোই হবার সম্ভাবনা পৃথিবীর আকৃতি আর চাঁদের আলো তার নিজের নয় হচ্ছে দশের মধ্যে একের বিশের মধ্যে এক মানে পাঁচ পার্সেন্ট সব জীবন্ত সৃষ্টি কিসের তৈরি হাজারটা জিনিসের চিন্তা করতে পারেন বালু লোহা টিন কাঠ ইত্যাদি ইত্যাদি আবার হতে পারে পানি আপনার এই অনুমান সঠিক হওয়ার সম্ভাবনা এক হাজার ভাগের এক ভাগ এই তিনটাই সঠিক হবার সম্ভাবনা পৃথিবীর আকৃতি গোলাকার চাঁদের আলো প্রতিফলিত সবকিছু পানি দিয়ে তৈরি সম্ভাবনা দশ ভাগের একের দুই ভাগের একের এক হাজার ভাগের এক ভাগ মানে বিশ হাজার ভাগের এক ভাগ অর্থাৎ দশমিক শূন্য শূন্য পাঁচ পার্সেন্ট কেবল তিনটা বৈজ্ঞানিক বিষয়ে সম্ভাবনা দশমিক শূন্য শূন্য পাঁচ ইতিমধ্যে অনেকগুলোই বলেছি যদি আমার বই পড়েন শত শত ঘটনা আছে অনেক বিষয় আছে কোরআন বোটানি নিয়েও বলছে সুরারদ অধ্যায় তেরো আয়াত তিন বলছে সকল প্রকারের ফল জোড়া জোড়ায় সৃষ্টি করা হয়েছে কোরআন বলছে সুরা তাহা অধ্যায় বিশ আয়াতে পান্ন তরুলতা সৃষ্টি হয়েছে জোড়ায় জোড়ায় আমরা জানলাম সম্প্রতি এটা প্রাণীবিদ্যার ক্ষেত্রে কোরআন বলছে পশু পাখি সবাই দলগতভাবে বসবাস করে মানবজাতির মতো সুরা আনাম অধ্যায় ছয় আয়াত আটত্রিশে যেটা সম্প্রতি জানলাম কোরআনের মৌমাছি সম্পর্কে বলছে যে এটা পথ খুঁজে বের করতে পারে যা কিছুদিন আগে আমরা জানলাম সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত আটষট্টি ও উনসত্তর কোরআন বলছে মৌমাছিদের প্রধান হচ্ছে স্ত্রী আগে ভাবতো এটা পুরুষ মৌমাছি কোরআন বলছে সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত উনসত্তর যে প্রধান মৌমাছি হচ্ছে স্ত্রী কোরআন মাকড়সার জীবনধারণ নিয়েও কথা বলছে সুরান কাবুত অধ্যায় উনত্রিশ আয়াত একচল্লিশ কোরআন পিপড়ার জীবন ধারণ সম্পর্কে কথা বলছে সুরান আমল অধ্যায় সাতাশ আয়াত সতেরো এবং আঠারো যা আমরা জানলাম সম্প্রতি কোরআন জেনেটিক নিয়েও কথা বলছে যে একটা পুরুষের বীর্য সন্তান জন্মদানে সক্ষম সুরনাজম অধ্যায় তিপান্ন আয়াত পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ এছাড়াও অধ্যায় পঁচাত্তর আয়াত সাঁত্রিশ থেকে উনচল্লিশ যা আমরা জানলাম সম্প্রতি কোরআন ভ্রূণবিদ্যার কথা বলছে যে সব মানুষ সৃষ্টি হয়েছে আলাকা থেকে যোগের মতো কোনো কিছু ঝুলে থাকা বস্তু থেকে সুরা আলাক সুরা ইকরা অধ্যায় ছিয়ানব্বই আয়াত দুই যা আমরা জেনেছি সম্প্রতি কোরআন ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে কথা বলছে আলাকা মুদগা ইজামান লাহম সুরা মুমিনুন অধ্যায় তেইশ আয়াত বারো থেকে চোদ্দ যা আমরা জানলাম সম্প্রতি অনেক বৈজ্ঞানিক করণে উল্লেখ করা হয়েছে আর মাত্র দুটোর কথা বলছি অনেকেই আছে যারা বলে মানুষ মরে যাওয়ার পরে কবর দেওয়া হয়ে গেলে আমাদের হাড়গুলো হারিয়ে যায় আল্লাহ আল্লাহ কিভাবে আমাদের হাড়গুলোকে একত্রিত করবেন বিচারের দিনে তাই আল্লাহ বলেছেন এটা আছে পবিত্র কোরণে অধ্যায় পঁচাত্তর আয়াত তিন এবং চারে যে যখন তারা বলে কিভাবে আল্লাহ বেচারের দিনে তোমাদের হাড়গুলোকে একত্রিত করবেন তাদের বলো আল্লাহ শুধু হাড়গুলোকে একত্রিত করবেন না তিনি যথাযথভাবে পুনর্গঠন করবেন তোমাদের আঙ্গুলের ছাপগুলো এখানে আল্লাহ কি বুঝিয়েছেন তিনি শুধু হাড়গুলোকে একত্রিত করবেন না পুনর্গঠন করবেন আঙ্গুলের ছাপগুলোকে যথাযথভাবে আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গোল্ড আবিষ্কার করেন আঙ্গুলের ছাপ পদ্ধতি আর বললেন একই রকম দুটো আঙ্গুলের ছাপও নেই লক্ষ লক্ষ মানুষের প্রত্যেকের ছাপ আলাদা আর এখন police CID FBI CIA fingerprinting method ব্যবহার করে অপরাধী শনাক্ত করতে কোরআন ফিঙ্গারপ্রিন্ট মেথডের কথা বলেছে চোদ্দশো বছর আগে আর আমরা জানলাম আঠারোশো সালে কে এগুলো বলেছে আরেকটা বিষয় বলতে চাই বিজ্ঞানের আলোচনার পরে একজন বিজ্ঞানী ছিলেন তার নাম প্রফেসর তেজাসান তিনি হচ্ছেন থাইল্যান্ডের নাগরিক তিনি গবেষণা করেছিলেন ব্যথা অনুভবের উপর আমরা মানুষরা আগে ভাবতাম ডাক্তার মনে করত ব্যথা শুধু অনুভব করতে পারে মানুষের ব্রেন আর এখন জানলাম চামড়ায় নির্দিষ্ট কিছু রিসেপ্টর আছে যেগুলোর কারণে ব্যথা অনুভব করা যায় এ কারণে যখন কেউ পুড়ে যাওয়ার পর ডাক্তারের কাছে আসে ডাক্তার সেই পোড়া অংশটা আগে চিকিৎসা করে যদি রোগী ব্যথা অনুভব করে ডাক্তার খুশি হয় কারণ অনুভব করে টিস্যু আছে যদি ব্যথা অনুভব না করে ডাক্তার হতাশ হয় ব্যথা অনুভব করে টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে এটা উল্লেখ আছে সুরানিসা অধ্যায় চার আয়াত ছাপান্নতে যারা আমার আয়াতকে অস্বীকার করে নিশ্চয় আমি তাদেরকে আগুনে দগ্ধ করব। আমি সেই চামড়াকে নতুন চামড়া দ্বারা ঢেকে দেব যাতে তারা শাস্তির পর শাস্তি ভোগ করবে তার মানে চামড়ায় কিছু একটা আছে যেটা ব্যথা অনুভব করে থাকে চিন্তা করেন কোরআন ব্যথা অনুভবকারী টিস্যুর কথা বলেছে চোদ্দশো বছর আগে আর প্রফেসর তাগাতাত্তাজাসান যখন জানলেন যে এটা কোরআনে আছে রিয়াদে নবম মেডিকেল কনফারেন্সে সেখানে তিনি নিজেই শাহাদা ঘোষণা করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন আল্লাহ রাসুল তাই যখনই কোনো নাস্তিককে জিজ্ঞেস করবেন কে এইসব করণে বলেছে সে আপনাকে একই উত্তর দেবে একই রকম যা আগে বলেছে এটা স্রষ্টা প্রস্তুতকারী এটা নির্মাতা এটা ম্যানুফ্যাকচারার এটা আবিষ্কারক এই স্রষ্টা এই প্রস্তুতকারী এই ম্যানুফ্যাকচারার এই নির্মাতা এই আবিষ্কারককে আমরা মুসলিমরা বলি আল্লাহ এই কারণে এখন বিজ্ঞান ঈশ্বরকে অস্বীকার করছে না ঈশ্বরকে অস্বীকার করছে না নকল ঈশ্বরকে বাদ দিচ্ছে লা ইলাহাইল্লাহ বিজ্ঞানীরা এখন নকল ঈশ্বরকে বাদ দিচ্ছেন এটা ঈশ্বর হতে পারে না ঈশ্বরের হতে পারে না তারা ঈশ্বরকে অস্বীকার করছে না একজন বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী ফ্রান্সিস বেকন তিনি বলেছেন বিজ্ঞানের ব্যাপারে যাদের জ্ঞান কম তারা নাস্তিক হয় কিন্তু যাদের বিজ্ঞানের ব্যাপারে গভীর জ্ঞান তারা ঈশ্বরে বিশ্বাসী হয় আমি আমার বক্তব্য কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে শেষ করতে চাই সুরা ফসিলাত অধ্যায় একচল্লিশ আয়াতে পণ্য سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد শীঘ্রই আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো দূরে আর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না এটা পরিষ্কার হয় যে এটাই সত্য ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন জাজাকাল্লা ধৈর্য সহকারে শোনার জন্য এখন আমরা আরও উপভোগ্য পর্বে যাচ্ছি প্রশ্নোত্তর পর্ব ডাক্তার জাকিরের আপনার প্রশ্ন প্রস্তুত করুন আর তিনটি মাইকে লাইন ধরেন আপনাদের জন্য লাইনের ব্যবস্থা আছে আমি ডাক্তার জাকিরের একটা সংক্ষিপ্ত বার্তা বলছি এই সম্মেলন উপলক্ষে পিস টিভির ব্যাপারে তিনি বলেছেন আমার প্রিয় ইসলাম ও মানবতার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনার সাথে শেয়ার করতে চাই পিস টিভির আন্তর্জাতিক লক্ষ্য এবং উদ্দেশ্য ইসলামের ন্যায়পরায়ণতা সম্পর্কে ভালো সচেতনতা ও অনুভূতি সৃষ্টি করা সমগ্র মানব জাতির জন্য সত্য এবং শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা আন্তর্জাতিকভাবে ইসলাম এবং মুসলিম সম্পর্কে ভুল ধারণা মিথ্যা ভয় এবং ঘৃণা দূর করা এটাও এই সম্মেলনের একটা উদ্দেশ্য এখন পিস টিভি সারা পৃথিবীতে একশো পঞ্চাশটিরও বেশি দেশে প্রচার হচ্ছে পৃথিবী জুড়ে প্রতিটি ঘরে এই চ্যানেলকে পৌঁছে দেওয়ার জন্য এটা আপনার তাকুয়া আন্তরিকতা এবং সমর্থনকে ইশারা করছে সবগুলো মহাদেশেই প্রচার হচ্ছে দক্ষিণ আমেরিকা ব্যতীত শুধু মুসলিমদের ঘরেই নয় লক্ষ লক্ষ অমুসলিমদের ঘরেও যারা নির্ভরযোগ্য ইসলামিক জ্ঞানের সন্ধান করে যাহা অনেক ক্ষেত্রেই প্রচলিত মিডিয়ায় পাওয়া যায় না এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করছি এখন ডাক্তার জাকিরকে দয়া করে প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা তিনটি বিষয় মনে রাখবেন প্রশ্ন সংক্ষিপ্ত হতে হবে এবং একবারে একটি প্রশ্ন প্রথম প্রশ্নটি মহিলাদের থেকে দ্বিতীয়টা এখানে তৃতীয়টা দূরে হ্যাঁ বোন اقرأ أخيا ورتل القرآن Dialogue, dialogue, dialogue.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 পিস টিভি বাংলার পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن হ্যাঁ বোন আচ্ছা আমার একটা প্রশ্ন সুরা আলে ইমরান আয়াত পঞ্চাশ এতে বলা হয়েছে যিশু শিক্ষাকে মানতে তাহলে কেন মানুষ মানছে না বোন নামটা বলবেন প্লিজ Chastity? বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত পঞ্চাশ যে আমাদেরকে যীশু খ্রিস্ট বা ইসলামের শিক্ষা অনুসরণ করতে হবে অনেক আয়াতই আছে যেগুলো বলছে আমাদেরকে ইসলাম আল্লাহ সাল্লামের উপর বিশ্বাস করতে হবে বোন আপনাকে পুরস্কার করে বলি যে ইসলামী একমাত্র খ্রিস্টান ধর্ম যেটা যিশু বা ইসা সাল্লামের উপর বিশ্বাসের গুরুত্ব দিয়ে থাকে সে কখনোই মুসলিম না যদি যিশু বা ইসলাম সাল্লামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ সুবাহর একজন মহান নবী আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মসি মানে খ্রিস্ট আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছে অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানি এখন এটা বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি তিনি মৃত্যুকে জীবিত করতেন আল্লাহর সাহায্যে আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠরোগীকে আল্লাহর সাহায্যে বোন খ্রিস্টান আর মুসলিমরা একত্রিত হচ্ছে তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায় বোন পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু বা ইসাল্লাম তিনি ঈশ্বর দাবি করেছেন তিনি বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর বোন আপনি যদি বাইবেল পড়েন একটা স্পষ্ট করে বলা কথাও আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিশু বা ইসলাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা মাত্র স্পষ্ট কথা দেখাতে পারেন স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে ভাই ইসলাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে আমি কথাটা বলছি না সত্যি বলতে যদি বাইবেল পড়েন এতে বলা হয়েছে গসপুল অফ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যিশু ইসলাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপুল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুল অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি শয়তানকে তারা ঈশ্বরের আত্মার সাহায্যে গসপুল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপুল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজে থেকে কিছু করতে পারি না আমি যা কিছু শুনি তাই বলি আর আমার কথা সঠিক আমি আমার নিজের ইচ্ছে চলি না সর্বশক্তি ইচ্ছায় চলি আমার পিতার ইচ্ছা চলি যদি কেউ বলে যে আমি নিজের ইচ্ছা চলি না সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা চলি সে মুসলিম যিশু ভাই সাল্লাহ সাল্লাম ছিলেন মুসলিম কখনো ঈশ্বর দাবি করেননি আর এটা স্পষ্ট করে উল্লেখ আছে বুক অফ অ্যাক্স দুই নম্বর অধ্যায় অনুচ্ছেদ বাইশ শোনো ইসরায়েলবাসী নাজারাথের যিশু তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন তোমরা দেখেছ নাজারাথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছ তাই আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট বা ইসাল্লাম আল্লাহ সুবাহ একজন মহান নবী ছিলেন তবে ঈশ্বর ছিলেন না এখানে আমরা পার্থক্য করি যিশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে যিশু বা ইসাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে যখন যিশু বা ইসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য শুধু বন ইসরায়েলদের জন্য কোরআন স্পষ্ট করে বলছে সুরাসাফ অধ্যায় একষট্টি আয়াত ছয় যে যিশু বা ইসাল্লাহ সাল্লাম নবী হিসেবে এসেছিলেন বন ইসরায়েলের কাছে এটা বলা হচ্ছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত উনপঞ্চাশ যে যিশু বা ইসাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছিলেন বন ইসরায়েলের কাছে এটা বলা হচ্ছে গসপুল অফ ম্যাথিউ অধ্যায় দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যিশু বা ইসাল্লাহ সাল্লাম বলেছেন জেন্টাইলদের পথে যাবে না জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দু মুসলিম জেন্টাইলদের পথে যাবে না সামারিটানদের শহরে প্রবেশ করবে না বরং ইসরায়েলের হারানো মেষদের কাছে যাবে একই কথা বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় পনেরো অনুচ্ছেদ চব্বিশ তিনি অনুসারীদের বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের ঘরের হারানো মেজদের কাছে সুতরাং যীশুখ্রিস্টকে পাঠানো হয়েছিল বন ইসরায়েলদের জন্য আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য এই কথা বাইবেল বলছে এবং কোরআনও বলছে তারপর বোন যদি আপনি বাইবেল পড়েন যিশুবাই সাল্লাহ সাল্লাম যা বলেছেন যদি ভালো করে দেখেন এটা আছে গসপেল লুক যে যিশুবা ইসাল্লামের খাতনা করা হয়েছিল অষ্টম দিনে আমরা মুসলিমরা মাসাল্লাহ খাতনা করে থাকি অধিকাংশ খ্রিস্টানি খাতনা করে না তাই যদি বলেন যিশুবা ইসলামের শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে তাহলে আমি বলবো আমি বড় খ্রিস্টান ওই খ্রিস্টানদের চেয়ে এটা বলা হয়েছে বাইবেলে বুক অফ এফিসিয়ান্স অধ্যায় পাঁচ অনুচ্ছেদ আঠারো যে মাতাল হবে না এটা বলা আছে বুক অব প্রবাদ অধ্যায় বিশ অনুচ্ছেদ একে যে মদ একটা ধোকা আমরা মুসলিমরা মদ পান করি না কোরআন বলছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নব্বই মদ হারাম আমরা স্পর্শ করি না কখনো আমরা মদ খাই না মুসলিমরা একটা বড় সম্প্রদায় যারা এটা করে না সুতরাং বাইবেল অনুযায়ী মদ পান করতে পারবেন না আরো বলা হয়েছে বাইবেলে যে শুকর খেতে পারবেন না অনেক জায়গায় আছে এটা আছে বুক অফ লেভেটিকাস অধ্যায় এগারো অনুচ্ছেদ সাত ও আট আরো আছে বুক অফ ডিটোরনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আট বুক অফ আয়জা অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ কমপক্ষে পাঁচবার যে শুকর খাওয়া যাবে না আমরা মুসলিমরা আমরা শুকর খাই না কিন্তু অধিকাংশ খ্রিস্টানই শুকর খায় তাই যদি খ্রিস্টান মানে যারা যীশুখ্রিস্ট বা ইসা আলাহিসাল্লামের শিক্ষাকে মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আমি এভাবে বলে যেতে পারবো যখন যিশু আলাইহিস সালামকে বলা হলো প্রথম কমান্ডমেন্ট কোনটি তিনি বললেন গসপেল অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বলেছেন এটা হিব্রু ধৃতি যার মানে সোনা ইসরায়েলবাসী প্রভু আমাদের প্রভু একজন আমরা মুসলিমরা মাসাল্লাহ আমরা বিশ্বাস করি এক আল্লাহকে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে ট্রিনিটিতে পিতা পুত্র এবং পবিত্র আত্মা তাই যদি বলেন খ্রিস্টান মানে যে যিশু সাল্লাহামের শিক্ষাকে অনুসরণ করে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য সেখানে বিস্তারিত আপনি পাবেন আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছি যিশু ভাই সাল্লাহামের শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি আশা করি উত্তরটা পেয়েছেন বোন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম ঋত্বিক বানিয়া আমি ফরাসি অমুসলিম আর আট মাস ধরে ভারত ভ্রমণ করছি আমি আমার বয়স আঠারো বছর জুনে গ্রেট বারো শেষ করেছি আর ইনশাল্লাহ যদি রাজি থাকেন আপনার সাথে দেখা করব আর তবে এখন আমি একটা প্রশ্ন করতে চাই ইহুদিদের ব্যাপারে হতে পারে যদি আমার ভুল না হয় আপনি বললেন যে এটা কোরআনে আছে যে ইহুদি আর মূর্তি পূজারীরা হলো বড় শক্তিশালী শত্রু বিশ্বাসী বিশ্বাসীদের মুসলিম বিশ্বাসীদের মুসলিমদের আমি জানতে চাই কিভাবে এই আয়াত থাকা সত্ত্বেও শান্তি আসতে পারে মানবজাতির মাঝে যখন ইসরায়েল আর প্যালেস্টাইনের মাঝে সমস্যা কিভাবে কিছু মুসলিম আর কিছু ইহুদি পারে পারে না ভুল বোঝা হয়েছে এই আয়াত কারণ এটা প্ররোচিত করতে পারে কিছু মানুষকে ভুল ব্যাখ্যা যদি এটা কাব্যিক হয় তবু ইহুদি আর মুসলিমকে শত্রু হতে হবে ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন বললেন যে আমি বক্তব্য উদ্ধৃতি দিয়েছি কোরআনের আয়াতে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বিরাশি বলা হয়েছে যে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং মূর্তি পূজারীরা আর সবচেয়ে কাছের হচ্ছে খ্রিস্টানরা তাই বললেন এটা কি শত্রুতা বাড়াবে না যখন বলা হচ্ছে ইহুদি আর মুসলিম যুদ্ধ করবে কোরআন বলেনি যে ইহুদি এবং মুসলিমদের যুদ্ধ করতে হবে কোরআন বলছে মুসলিমদের বিশ্বাসীদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা এটা বলেনি যে মুসলিমদের যুদ্ধ করতে হবে ইহুদিদের সাথে এর মানে এটা না তবে বলা হয়েছে ইহুদিরা সামগ্রিকভাবে মুসলিমদের বিরোধিতা করবে লেকচার আমি বলেছি অনেক ইহুদি ইসলাম গ্রহণ করেছে অনেক ইহুদি মুসলিমদের সম্মান করে তবে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে দেখলে ইহুদি আর খ্রিস্টানকে সামগ্রিকভাবে দেখলে ইহুদির চেয়ে খ্রিস্টান কাছের সামগ্রিকভাবে এটা একটা বিষয় যেমন ধরেন কোরআন বলছে যে ইহুদিরা চালাকও এটাও একটা কারণ চালাক হলে চালাক এর মানে এই না যে বিষয়টা লুকানো হচ্ছে কোরআন আরো বলছে যে সামগ্রিকভাবে তারা বড় শত্রু তাই এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখন যদি আপনি কোরআনকে ভুল প্রমাণ করতে চান যদি ইহুদিরা সবাই এক হয়ে যায় আর ঠিক করে চলো কোরআনকে ভুল প্রমাণ করতে কমপক্ষে তিন চার বছর আমরা ভালো থাকব চলো প্যালেস্টাইনে যুদ্ধ বন্ধ করি আর আপনি কি জানেন হিটলার ইহুদিদের বের করে দিয়েছিল হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে জার্মানি থেকে তাদের বের করে দিয়েছে আরবরা ফিলিস্তিনিরা তাদের বলল আহলান ওয়াসাহান স্বাগতম সুস্বাগতম কিছুদিন পর নিজেদের ঘর ছাড়তে হলো চিন্তা করেন কেউ কোনো ভ্রমণকারীকে আশ্রয় দিল সেই ভ্রমণকারী তাকেই বাড়ি থেকে বের করে দিচ্ছে আর সে চিৎকার করছে আমার বাড়ি নিয়ে যাচ্ছে সে তখন বলছে সন্ত্রাসী তাই আমাদের যা করতে হবে চলুন একত্রে মিলে সমস্যার সমাধান করি সমস্যাটা কি এখন আমেরিকাকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা হোক সেটা ব্যাংক অথবা টাকা অথবা ক্ষমতা আমেরিকার জরিপ অনুযায়ী স্টার অব ডেভিডে না গিয়ে কেউ কখনো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে না যদিও তারা সংখ্যালঘু পাঁচ পার্সেন্টেরও কম আমেরিকাতে তবে তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে আমেরিকার ঠিক যেহেতু তাদের নিয়ন্ত্রণ আমেরিকা তাদের বলেন চলেন প্যালেস্টাইন সমস্যার সমাধান করি আমেরিকার সমস্যার সমাধান করি চিরদিনের জন্য নয় কয়েক বছরের জন্য চার পাঁচ বছরের জন্য এই সমাধানটা হবে তাই আমরা বলছি না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে আসলে কোরআন বলছে এমনকি তোমার শত্রুও যদি শান্তি চায় অনেক জায়গায় আছে এমনকি যদি তারা যুদ্ধ করতে আসে এটা আছে সুরান ফলে যদি যুদ্ধের মাঠেও তারা শান্তি চায় শান্তি দাও তাই কোরআন সবসময় শান্তি চায় সবসময় শান্তির কথা বলে তবে কেউ যদি শান্তি না চায় তখন আমরা কি করতে পারি ইসলাম হলো শান্তির ধর্ম এটা শান্তি চায় আবার সমস্যার কথা বলে দিয়েছে তার মানে আমাদেরকে ইহুদি থেকে সতর্ক হতে হবে তাদের সাথে যুদ্ধ করতে হবে এমন না যদি তারা আসে এবং যুদ্ধ করে সেটা ভিন্ন বিষয় চিন্তা করেন কি হচ্ছে ফিলিস্তিনিতে বা অন্যান্য জায়গায় তাই ভাই যদি শান্তি চান আপনাকে করোনার নির্দেশ মানতে হবে এবং শত্রুতার পরিবর্তে মিলেমিশে থাকতে হবে কোরআন বলছে না যে ইহুদিদের শত্রু হতে হবে তবে হতে পারে এটা বলছে আশা করি উত্তরটা পেয়েছে اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا أعماقنا الإيمان من فؤاد كالحجارة قسوة فإذا وعن القرآن حين هذا السبيل আল্লাহর হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেলথ